সাদ ইবনু আবু ওয়াক্কাস রদিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম একবার আমাকে রোগাক্রান্ত অবস্থায় দেখতে আসেন সে সময় আমি মক্কায় ছিলাম কোনো ব্যক্তি যে স্থান থেকে হিজরাত করে সেখানে মৃত্যুবরণ করাকে তিনি অপছন্দ করতেন এজন্য তিনি বলতেন আল্লাহ রহম করুন ইবনু আফরার উপর আমি বললাম হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমি কি আমার সমুদয় মালের ব্যবহারের ওসিয়াত করে যাব তিনি বললেন না আমি বললাম তবে অর্ধেক তিনি ইরশাদ করলেন না আমি বললাম তবে এক তৃতীয়াংশ তিনি ইসাদ করলেন হ্যাঁ এক তৃতীয়াংশ আর এক তৃতীয়াংশও অনেক ওয়ারিসগণকে দরিদ্র পরমুখাপেক্ষী করে রেখে যাবার চেয়ে ধনী অবস্থায় রেখে যাওয়া উত্তম তুমি যখনই কোনো খরচ করবে তা সৎকার রূপে গণ্য হবে এমনকি সে লোকমাও যা তোমার স্ত্রীর মুখে তুলে দিবে হয়তো আল্লাহ তালা তোমার মর্যাদা বৃদ্ধি করবেন এবং লোকেরা তোমার দ্বারা উপকৃত হবেন আবার কিছু ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে সে সময় তার একটি মাত্র কন্যা ব্যতীত কেউ ছিল না